হইয়াছিল তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل পরে উহারা অবাধ্য হইল ফলে আমি উহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধ ভাঙা বন্যা এবং উহাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল ঝাউ গাছ এবং কিছু কুল গাছ ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور আমি উহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফরির জন্য আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং উহাদেরকে বলিয়াছিলাম তোমরা এই সব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق কিন্তু উহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করো উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين উহাদের সম্বন্ধে ইবলিস তাহার ধারণা সত্য প্রমাণ করিল ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن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 ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রুত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন তদুত্তরে তাহারা বলিবে যাহা সত্য তিনি তাহাই বলিয়াছেন তিনি সমুচ্চ মহান قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين বলো আকাশ মণ্ডলীয় পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বলো আল্লাহ হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون বলো আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم বলো আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দিবেন তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم বলো তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরিক রূপে তাহার সঙ্গে জুড়িয়ে দিয়াছ তাহাদেরকে না কখনো না বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তাহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون বলো তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত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 ارسلتم به كافرون যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বিত্তশালী অধিবাসীরা বলিয়াছে তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين উহারা আরো বলিত আমরা ধনে জনে সমৃদ্ধিশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون বলো আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন অথবা সীমিত করেন কিন্তু অধিকাংশ লোকেই ইহা জানে না وما اموالكم ولا اولادكم بالتي تقربكم عندنا زلفى الا إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যাহা তোমাদেরকে আমার নিকটবর্তী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 পূজা করিত قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون ফিরিস্তারা বলিবে তুমি পবিত্র মহা তুমি আমাদের অভিভাবক উহারা নয় বরং উহারা তো পূজা করিত জিনদের এবং উহাদের অধিকাংশ ছিল উহাদের প্রতি বিশ্বাসী فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই যাহারা জুলুম করিয়াছিল তাহাদেরকে বলিব তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন করো وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم قالوا ما هذا الا رجل يريد ان يصدكم عما كان يعبد اباؤكم وقالوا وقالوا ما هذا الا افك مفترى وقال الذين كفروا للحق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 উহারা আমার রাসুলদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে কত ভয়ঙ্কর হইয়াছিল আমার শাস্তি قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة ইন হুয়া ইল্লা লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ বলো আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুইজন অথবা এক একজন করিয়া দাঁড়াও অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد বলো আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না তাহা তো তোমাদেরই আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট এবং তিনিই সর্ববিষয়ে দ্রষ্টা قل إن ربي يقذف بالحق علام الغيوب বলো আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد বলো সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে পুনরাবৃত্তি করিতে قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب বলো আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎপথে থাকি তবে তাহা এই জন্য যে আমার প্রতি আমার প্রতিপালক ওহি প্রেরণ করেন তিনি সর্বশ্রোতা সন্নিকট ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহব্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে وقالوا آمنا به وأنا لهم التناوش من مكان بعيد এবং ইহারা বলিবে আমরা তাহাতে ইমান আনিলাম কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কি রূপে وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد উহারা তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়িয়া মারিত وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে উহারা ছিল বিভ্রান্ত